নৌবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুনা নৌবাইয়া গাওর মাঝি ভাতির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুনা ওরে ও মাঝি ভা ও ভাইরা গৌর মাঝি ভাতির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা নাও বাইয়া ঘৌর মাঝি ভাতির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা এই জীবনটা ঢেউর সনে জড়াইয়া নাই নাইর মনে এপার কিবা উপার কইরা করলারে পর জানে জানে এই জীবনটা ঢেউর সনে জড়াইয়া মনে এপার কিবা ওপার কইরা করলারে পার জনে জনে হইল না রে কাহিল তবু গাইয়া বিধির গান ধৈরা মধুর তান ওরে ও মাঝি ভাই ও মাঝি ভাই নাও বাইয়া গাউর মাঝি ভাটির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুল নাও বাইয়া গাওর মাঝি ভাটির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুল ওরে ও মাঝি ভাই ও মাঝি ভাই নাও বাইয়া গাওর মাঝি ভাটির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুল নৌ নৌবাইয়া গৌর মাঝি ভাতির সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুনা আসমান ভাঙ্গা আশের ঝড় তবু তোমার নাই কোনো ডর বুকুলাইয়া চালাও তরি আধার চিরে আসবে ভোর আসমান ভাঙ্গা আশের ঝড় তবু তোমার নাই কোনো ডর বুকুলাইয়া চালাও তরি আধার চিরে আসবে ভোর ভয় কি তো টান লইয়া খুদার নাম ওরে ও মাঝি ভাই ও মাঝি ভাই নাও বাইয়া গাউর মাঝি ভাতের সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা নৌবাইয়া গাওর মাঝি ভাতের সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুলাম ওরে ও মাঝি ভাই ও মাঝি ভাই নৌবাইয়া গাওর মাঝি ভাতের সুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুলাম নৌবাইয়া গৌর মাঝি ঘাটের তুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা নৌবাইয়া গৌর মাঝি ভাতের তুরে গান সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রসুনা সেই গানেতে থাকবে শুধু আল্লাহ রাসুল নাম